আসছে মারা আসছে পিছনে একটা লাইট জ্বালাতে অন্ধকার রয়েছে দেখতেছি না আমি দুপুরের কথা মনে আছে কোন পর্যন্ত পৌঁছলাম তোমরা এই মহাজারাগুলা সব কলম্বন করবা এইগুলা এইভাবে হাওয়াতে উড়াই দিও না একান্ত জরুরি বিষয় সবাইকে জানানোর মতো না হইলে আমি এত কষ্ট করতাম না যত কষ্ট করতেছি তোমাদের এস্তেফাদার স্বার্থে বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ আজকে আমরা যে আলোচনায় যে আলোচনার সূচনা করতেছি এটা বিগত মহাদারায় অনেকটা হয়ে গেছে আমাদের আলোচ্য বিষয় হইল পৃথিবীর মানুষের ইমান নিয়ে কুফর নিয়ে যে সমস্ত ধূম্রজাল সৃষ্টি হয়েছে কিছু লোক হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে কাফের ফতোয়া দিচ্ছে আর কিছু লোক কাফেরদেরকে মুসলমান বলে আখ্যায়িত করতেছে যদি বাস্তবে কাফের হয় তাকে মুসলমান সাব্যস্ত করা যেমন গুণা ইসলামের অবমাননা আবার মুসলমান অজ্ঞতার কারণে তাকে কাফের ফতোয়া দেওয়া এর থেকে মারাত্মক বড় গুণা নবী আলি ইসলামের এক হাদিসে প্রমাণ যদি কেউ কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেয় সেই কুফুরিটা তার দিকে লটি আসে তা আমাদের আজকের মহাদারা আলোচ্য বিষয় হলো উসুলে তাকফির কোন মানুষকে কাফের বলার জন্য শরীয়তের নীতিমালা স্কেল কি এটা কিতাবুল ইমান বুখারি শরীফের ইমান অধ্যায়ের সর্বশেষ বহস ওয়াবে জিদ্দিহা তাতাবাইয়ানুল আসিয়াউ আমরা দুপুরে কুফুরির পাঁচ প্রকার তকসিম করেছি এইগুলো করেছি এই জন্য যাতে আমাদের উসুলগুলা বুঝে আসে নম্বর এক কোনো মানুষকে কাভের বলতে হইলে প্রথম পদক্ষেপ হইল সেই লোকটা জরুরিয়াতে দিনের ইনকার করতে হবে জরুরিয়াতে দিনকে অস্বীকার করতে হবে যে আমি মানি না কারণ জরুরিয়াতে দিনকে মানার নাম ইমান এ অমান্য করলে সে মোমেন কেমনি হবে সে কাফের আর জরুরিয়াতে দিনের ব্যাখ্যা যথেষ্ট উপরে গেছে চার প্রকারের তাওয়াতুরের দ্বারা শরীয়তের যে সমস্ত বিধিবিধান প্রমাণিত হয়েছে এইগুলো হলো জরুরিয়াতে দিন দিনের সব কথা মানা জরুরি খবরে ওয়াহেদ মসুরের দ্বারা যে সমস্ত বিধিবিধান আসছে তাও মানা ওয়াজিব লেকিন ওটা ইমানের জন্য শর্ত নয় ইমানের জন্য শর্ত হইল ওই সমস্ত বিষয়বস্তুকে মেনে নেওয়া দিল থেকে এবং জোবান দিয়ে স্বীকার করে এনকেয়াদে জাহেরিয়ার এনকেয়াদে বাতিনি করে যেগুলোর সবুত প্রমাণ কিভাবে হয়েছে তাঁত এইভাবে অকাট্যভাবে হয়েছে অকাট্য প্রমাণিত হওয়ার রাস্তা কয়টা চারটা তাওয়াতুরে স্নাদি তাওয়াতুরে তবকাদি তাওয়াতুরে তামুলি তাওয়াতুরে কদরে মুস্তরা যাক এক নম্বরে দেখতে হবে যাকে তুমি কাফের সাব্যস্ত করবা এই লোকটা জরুরিয়াতে দিনের যেটা অস্বীকার করছে সেটা জরুরিয়াতে দিন কি না মা সাবাতা দিনে দরুরাতানের অন্তর্ভুক্ত কিনা যদি দেখেন যে এটা জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত এমন একটা কাজকে অস্বীকার করলে ইমান থাকে না তারপরে দেখতে হবে আর একটা জিনিস নম্বর দুই সেটা হলো এই জরুরিয়াতে দিন কাত্তিয়সবুতার কার্তিক দালালতওয়ালা শরীয়তের বিধানটা আমভাবে জনগণের মানুষের মুসলমানের জানা আছে কিনা না খাস এক তপকায় জানে ওলামা একরাম জানেন ফোকা একরাম জানেন আমভাবে মুসলমানের ভিতরে জানা জানি নাই এখন এক গ্রামের লোক উঠিয়া ওইটাকে অস্বীকার করে বসে এটা হানফি মজাবের একটা উসুল যেহেতু তাকফিরের কাফের বা ফতোয়া দেওয়ার বিষয়টা সাংঘাতিক কঠিন জঘন্য অনেক এহতিয়াত দরকার তাই ফোকায় আহনাব বলেছেন জরুরিয়াতে দিন যাকে কাতীয় সবুতার কাতীয় দ্বারা দ্বারা প্রমাণিত অকাট্যভাবে প্রমাণিত এটার অস্বীকার করলেই কাফের ফতোয়া দিতে পারবা না দেখতে হবে এই বিষয়টা প্রায় মুসলিম জনসাধারণের কাছে জানা জানি আছে কিনা হার খাস ও আমকো মালুম বিয়ে সর্বস্তরের মুসলমানদের এটা জানা আছে কিনা এটা দিনের জরুরি বিষয় এটাকে অমান্য করলে নাকি কাভার হইয়া যায় এটা জানেন কিনা জানি এঙ্কার করছে কিনা এটা দেখতে হবে এটা দুই নম্বর উসুল এমন হইতে পারে সে জানে না এই জন্য অস্বীকার করে বসছে সে জানে না যে এটা অমান্য করলে কাফর হয়ে যায় মানুষ আপনার কর্তব্য তাকে পায়গাম দেওয়া আপনি বইয়ের মধ্যে এই কথা লিখছেন অমুক বাসনে এই কথা বলছেন অথচ আপনার কথাটা আপনার লেখাটা এমন কুফুরি কথা যে কুফুরি কথা যে বলবে সে কাফের হইয়া যায় সে বলে ইন্না ইল্লা আমি তো এটা জানতাম না তবা করলাম ইমান হারা হইয়া যায় এটা জানলে এরকম কথা বলতাম না তাইলে তাকে তৎক্ষণিক আর কাফের ফতোয়া দেওয়া যাবে না যদিও সে জরুরিয়াতে দিনের ইনকার করেছিল বুঝনের কথা আর সে যে বলে আমি জানি জেনে শুনে বলেছি এইটা আমার আকিদা বিশ্বাস তাইলে আর কোনো কথা নাই তাকে কুফরি ফতোয়া দেওয়ার উপযুক্ত লোক দুই খুব মনে রাখি ফোকাহারা যারা হাদিস পড়ো ফেঁকা পড়ো তোমাদের খুব জরুরি জিনিস তিন নম্বর হইল সে যে জরুরিয়াতে দিনের ইনকার করেছে এই ইনকারটা লুজুম না এলতেজাম এই কথা শোনো লুজুম আর এলতেজাম বুঝো লুজুম অর্থ হইল সে বেখেয়ালিভাবে কথায় কথায় মুখ দিয়া বের হয়ে গেছে একটা কুফুরি কথা ইচ্ছে করে বের করে নাই তার বক্তব্য দ্বারা সে যে কাভের হয়ে যাচ্ছে কাভের হওয়ার জন্য এটা জানি শুনি মন দিল থেকে কথাটা বলে নাই এমনভাবে কথাটা বলছে মুখ থেকে বের হয়েছে ফকির যন্ত্রে আর স্কেলে উঠলে এটা কুহুরি ফতোয়া পায় এর অজান্তে কথাটা বের হয়ে গেছে এটা মানে লুজুম তার কথায় কুফুরি লাজে মারছে তার কথায় কুফুরি হয়ে গেছে আরেকটা হলো এলতেজাম বিল কসদওয়াল এখতেয়ার ইচ্ছাকৃত সে এই কথাটা বলছে তাহলে এটার নাম এলতেজাম কাফের ফতোয়া দেওয়ার জন্য কুফুরি কথার এলতেজামও এই ব্যক্তি করতে হবে লুজুম নয় এলতেজাম কথাটা মনে পরিষ্কার হচ্ছে না তোমরা শুনছ কিনা কিতাবের মধ্যে লেখা আছে একজন ব্যক্তি কোনো একটা কথা বলছে লেখছে সেই কথার ভিতরে নিরানব্বইটা এতেমাল আছে কুফুরি না হওয়ার এক কুফুরি হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থ আছে যে এটা এই অর্থ ধরে নিলে তার লেখার এই অর্থ করে নিলে তার বক্তব্যের এ ব্যাখ্যা নিলে তা তার ইমানের মধ্যে থাকে কাফের হয় না ফোকায়করাম লিখছেন নিরানব্বইটা সম্ভাবনা এমন একশোটা অর্থ হইতে পারে তার বক্তব্যের বা লেখার নিরানব্বই সম্ভাবনায় প্রত্যেকটা এতে মালে কাফের সাব্যস্ত হয় একটা এহতেমাল সম্ভাবনা এমন আছে যে এরকমভাবে ব্যাখ্যা দেওয়া হয় তাহলে সে কুহুরির থেকে বাঁচে ফোকায়করাম লিখছেন সেই ব্যক্তির ব্যাপারে ফোকারা ফকিরা ওই একটা সম্ভাবনা দরিয়া তাকে কাফের ফতোয়া দেওয়ার থেকে বিরত থাকবেন কথা বোঝো নাই এটার কারণ কি লুজুমার এলতেজাম সে ইচ্ছাকৃত যদি এটাকে ইনকার করত এলতেজাম করে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু মাঝে মধ্যে লুজুম হয় কথা এটা বোঝা যায় এটার ভিন্ন ব্যাক্য হইতে পারে আরেক ব্যাক্য হইতে পারে তা দেখো কতগুলা ব্যাখ্যা যদি ধরে নাও একশো ব্যাখ্যা হইতে পারে নিরানব্বই ব্যাখ্যায় সে জরুরিয়াতে দিনের মনকে কুফুরি হয়েছে খাবার হয়ে যাবে একটা ব্যাখ্যা অনুযায়ী সে মুসলমান তাহলে তাকে মোমেন ধরতে হবে উল্লেখ্য আমি এখানে একটা তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে বেলেম তোমরা এই এবারতের একটা ভুল ব্যাখ্যাও আছে এই এবারতের কি আছে একটা ভুল ব্যাখ্যা আছে অনেক আল আমরা বলে কোনো একটা লোক যদি একশোটা কাজ করছে নিরানব্বইটা কুহুরি করছে একটা ইমানের কাজ করছে তাকে আর কাফের বলা যাবে না আরে বাবা নিরানব্বইটা কুপুরি কাজ করছে একটা ইমানের কাজ করছে কথা এইটা না কাজ করছে একটা এইটার ব্যাখ্যা যদি তুমি তালাশ করো একশো ব্যাখ্যা পাইবা তার মধ্যে নিরানব্বইটা ব্যাখ্যা অনুযায়ী সে কুফুর কাফের ফতোয়া পায় একটা ব্যাখ্যা অনুযায়ী তার ইমান বাসে তখন ইমানের উপরে আসবে একটা ব্যাখ্যা অনুযায়ী কথা এই বলা হয়েছে এখানে বুঝো নাই কথাটা তাহলে তিন নম্বরে স্কেল হইল কি কুফুরি কালাম কুফুরি কথা কুফুরি বক্তব্য কুফুরি লেখা এইটা সে ইচ্ছাকৃত বুঝে শুনে করতে হবে গণনাক্রমে বেখে আলে অসতর্কতায় তার লিখার থেকে বক্তব্য থেকে এমন কুবরি কলমা যে বেরোয়া যায় তার প্রতি তাকে কাফে বলা যাবে না তাকে সাবধান করে দিতে হবে বুঝাই দিতে হবে তবা করাতে হবে বোঝা আছে কিনা কয় নম্বরে গেল হ্যাঁ এখানে কিছু কথা বলা যেতে পারে ফতোয়ায় আলমগিরি আল ফতাওয়াল হিন্দিয়ে এই কিতাবের ভিতরে এরতেদাদের মাসলাতে একটা অধ্যায় আছে পুরা অনেক কালেমা আছে যে এই কালমাটা কুহুরি কলমা এই কালমাটা কুহুরি কলমা এই বক্তব্যটা কুহুরি বক্তব্য এইভাবে বললে কুহুরি বক্তব্য আলেমকে গালি দিলে কাবর হয়ে যায় এটা কুহুরি আলেমকে অপমান করলে কুহুর হয়ে যায় দাড়িকে ইহানত করলে কাবর হয়ে যায় কুহুরি অনেক কথা সেখানে আছে আমাদের ফোকাহারা বলছেন ফতোয়ায় হিন্দি আলমগিরির ওই পৃষ্ঠাটা পড়ে অনেক ছাত্র প্যারেশান হয়ে যায় যে আল্লাহ এত ছোট ছোট কথার কারণে মানে কাভার হয়ে যায় ফতোয়া হিন্দি কি গলত আসল কথা কি জানো ওই ফতোয়া ইন্ডিয়ার পুরা পৃষ্ঠার যত কথা আছে এটার বলে এটা কুফুরি কথা কুফুরি কালাম মুসলমানের মুখে সাজে না কাভেদদের মুখে মানায় মুসলমানের মুখে এগুলা মানায় না তাই এগুলা বলে কালামায় কুফুরিয়া ইমাম বুখারি বাপ কায়েম করছেন সামনে বাবুন কুফরুন দু না কুফরিন কুফুরে কুফুরে ব্যবধান আছে কিছু কুফর এমন যে কাজগুলা করার পরে ইসলাম গণ্ডি থেকে বের হইয়া কাফের সাব্যস্ত হবে আর অনেক কুহুরি কালাম এমন যে ইসলামের ভিতরে থাকবে যে তার মস্ত বড় অন্যায় হয়েছে এই অন্যায়টাকে কুহুরি কালাম বলা যাবে ফতোয়া ইন্ডিয়াতে এক পৃষ্ঠা পর্যন্ত যা লিখছে এগুলো আসলে কুফুরি কলমার কথা লিখছে কাফের না বুঝতে পারছো যেমন আলেমকে ইহানত করলে কাবর হয়ে যায় দাড়িকে অবজ্ঞা করলে কাবর হয়ে যায় এরা অর্থ কি হ্যাঁ শোনো আজকাল আমাদের দাওলেপ্তার ভিতরে অনেক ফতোয়া আসে প্রায় ফতোয়াগুলো ইমাম সাপরা করে এই জাতীয় ফতোয়া হজরত আমি ইমাম খতিব দীর্ঘ বছর থেকে অমুক মসজিদের ভিতরে এখানে আমার এক মুসল্লি আমাকে সবার সামনে এরকমভাবে অপমান করছে এক বিবাদ লাগিয়া এখন আপনি বলেন এই লোকের কি হুকুম হবে উল্লেখ্য যে আমি জানতে পেরেছি যে আলেমকে অপমান করলে মানুষ কাবর হইয়া যায় মানে হে এখন মুসল্লিকে সায়স্তা করবে কেন তার সামনে দাঁড়িয়ে কথাগুলো এরকম একটা স্টেপটা আল্লামা তাকি উসমানী সাহেবের কাছে আসছিল हजरत जवाब दें कि पहले बात यह है कि तुमने कहा आलिम की यहानत से इंसान काफिर हो जाता है আলেমকে অপমান করলে কাফের তুমি বলছো তোমার ফতোয়া দেখা যায় তুমি এক নম্বরের নিচকে আলেম বলতেছ তুমি আলেম হইলে কবে তোমার নিচকে তুমি আলেম মনে করা দাবি করা এইটা তো একটা তোমার অন্যায় এটা তোমার কি অপরাধ বুঝো নাই কথাটা আচ্ছা বুঝলাম কতক্ষণ তুমি আলেম হইছো আলেমকে এহানত করলে অপমান করলে কাফের হয় এই কথাটা তোমায় কে বলছে এটা তো গলত তুমি আগে বলো তোমারে অপমান কেন করছিল কয় যে হুজুর বাসা নিয়ে গন্ডগোল হয়েছে আমার বাসা যেখানে ওই লোকটার বাসা সেখানে আমার বাসায় বেশি মেহমান আপ ডাউন করে এটা নিয়ে একটু গন্ডগোল হয়েছে আজীব তোমার সঙ্গে গন্ডগোল হয় দুনিয়াবি বিভিন্ন ইস্যু নিয়া সেই কারণে তোমাকে গালমন্দ করে বা সামনে অপমান করছে এইটা আলমের ইহানত এটা কুহুরি এটা তুমি কাঁদ থেকে শিখছ যদি আলেমকে তুমি আলেম হইলা কেন কোরআন হারিজের এলেম কেন অর্জন করলা যদি কেউ অন্তর থেকে এলেমকে ঘৃণা করে এলেম আলেমের কাছে আছে এই জন্য আলেমকে না করি শুধু এই কারণেই তাকে অপমান করে তখন এটা কলমায় কুফুরিয়া হয় কথা বোঝনি তাহলে অপমান করার কারণ ওই মুসল্লিটা কি তুমি আলেম হইলা কেন এই জন্য ধরছিল তোমারে না তার বাসা ডিস্টার্ব করো তুমি মেহমান বেশি আপ ডাউন করাইয়া এই জন্য দোষ দেখছেন কোথাকার মাসলা কোথায় লাগা দিস কথা বোঝো নাই তাও ওলামা এটা কফরুন ঠিক আছে মাসলা কারণ এলেম এটা মানুষের না এলেম এটা আল্লাহর সিফত আসলে আলেম তো আল্লাহ সামান্য এলেমের কিছু পর্তাও ছায়া ঝলক বিশ্বনবী মোহাম্মদ রসুলকে দিয়েছিলেন এই জন্য আল্লাহ নবীজি নিজে বলেন অতীত আলমাল আউ্বালিন আওয়াল আখারিন আবার বেদাতিরা আসিয়া নবীকে আলমুল গায়েব মানে ফেলাইছে এটা পরে মাসলা পরে বলবো বারা এলেম তো আল্লাহর নূর আল্লাহর এলেম খলিফা হিসেবে বন্দাদের কিছু কিছু আল্লাহ পাক এতা করছেন দান করছেন এইটার এহানত এইটার অবমাননা ডাইরেক্ট আল্লাহর অবমাননা তাই এটা কুফরি বুঝো কথা এক তো কাবার হয় না কুফুরি হয় কুফুরি হইতে হইল এলেমের কারণে আলেমকে অপমান করতে হয় অন্য কোনো কারণে না এই মাস্টাররা না যাওয়ার কারণে খালি ইমামরা এই সমস্ত কোস্তানিয়ারে ফতোয়া দেয় তারা কোনোরকম একটা ফতোয়া যে বের করতে পারে তুমি কাবর হয়ে গেছো গা তাইলে তো বস তাকে শেষ তেমনিভাবে দাড়ি কহজুর আমার দাড়ি দিয়ে টান দিছে আর দাড়িকে নিয়ে উপহাস করছে তিরস্কার করছে দাড়ি সে আর ইসলাম বর্তমান সমাজের ভিতরে দাড়ি নিয়ে দুই দল তিন দল আছে একদল এমন নামদারি মুসলমান আছে যারা দাড়িওয়ালা দেখলেই গায়ে আগুন ধরে এমন লোক নাই বাসে উঠে দেখিও ট্রেনে দেখিও কি সুন্দর তারা গল্প গুজরে করতেছে হাসি খুশি হঠাৎ তালে বেলে মেয়েটা উঠছে মালসা কয় মাসা ছাত্র এদের মাথা নষ্ট হয়ে গেছে এই দাড়ি নিয়ে শুরু করল যারা সুন্নতে রসুল শেয়ার ইসলাম এমন দাড়ি দেখলে যাদের কলিজা জলে গায়ে আগুন ধরে এরা হইল ডব্লিউ বুসের পাক্কা দালাল এই বেইমানরা কুহুরি কুহুরি কাজ করতেছে এটা করিয়া আর একদল মুসলমান আছে যারা দাড়ি রাখে না দাড়িওয়ালাকে সম্মান করে পরিবেশগত কারণে পারিবারিক কারণে বিভিন্ন কারণে দাড়ি রাখে না যত ওয়াশ করবা কামুব না কিন্তু গাড়ির ভিতরে দাড়িওয়ালা একটা দেখলে হুজুর একটা আপনি বসেন আমি অনেকক্ষণ দিয়ে বসে এসতেছি আমি একটু দাঁড়াই মাশাল্লাহ এরা গোমরা এরা গাফেল এদের থেকে হেদায়তের আশা আছে একদিন না একদিন আল্লাহ পাক তাদেরকে দাড়ি শূন্য পালন করার তৌফিক দিবে তো দাড়িকে ইহানত কোনোদিন এই দলে করি না দাহিরিকে উপহাস করলেও প্রথম দলে করে এরা তো আগের থেকে খ্রিস্টান ইহুদির দালাল তাদেরই কর্মকাণ্ড নিঃসন্দেহে তহিন কুহুরি মিস্টার বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন তার একটা বয়ান আসছিল আমরা এটা অনেকদিন পর্যন্ত বয়ানটা বাঁধাইছি সে বলছিল এক সেমিনারের ভিতরে আমি চাই তামাম বিশ্বের ভিতরে সমস্ত যুবক পুরুষরা দাড়ি বিহীন হয়ে যাক সমস্ত যুবতী নারীরা পর্দাবিহীন হয়ে যাক উলঙ্গ হয়ে যাক সমস্ত নারীদেরকে মুসলিম অমুসলিম সমস্ত নারীদেরকে পর্দার থেকে বের করে পর্দাহীন উলঙ্গ উর্দু উলঙ্গ করা এটা মিশন ছিল আমেরিকার প্রেসিডেন্ট আর সমস্ত পুরুষকে দাড়িবিহীন করা মিশন আমেরিকার প্রেসিডেন্ট এই কথা তোমাদের জানা থাকে যখনই আমাদের সময় দেখবা কেউ দাড়ি দেখলে রাগ হয়ে গেছে গরম হয়ে গেছে তোমারে অপমান করতেছে জ্বালাধন করতেছে তার মানে বুঝবা তার শরীরে আগুন জলের দাড়িয়ালা লেগে এখানে আইলো মৌলবাদী লেগে এখানে আইলো এটা আইএস মনে হয় এই সেই করে এর রক্ত বিন্দুর ভিতরে ওই ডাব্লিউ বিশের রক্ত আছে কাফের রক্ত আছে প্রত্যেক জিনিসের হদুদ আছে আপন হদ সীমার মধ্যে পরিধির ভিতরে থাকতে হবে কথা বুঝছো না বুঝো নাই বলো তাহলে একটা হলো এলতেজাম আর একটা হলো লুজুম কথা একটা হুজুরকে বলি ফেলছি আমার দিলের ভিতরে কোনো এলেমের কারণে হুজুরকে অপমান করা ছিল না দাড়ি নিয়ে কোনো একটা কথা বলি ফেলছি আমার রুচি না আমি দাড়ি পছন্দ করি না কিন্তু হাসা কাল্লা এটা নবী শূন্য তাই পছন্দ করি না এই কারণে না আমার ব্যক্তিগত রুচির কারণে দাঁড়িয়ে আমার কাছে এখন ভালো লাগতেছে না তাইলে কিন্তু সে তার কার্মাটা কি হবে না কুপুর হবে না যা কয়েকটা উসুল দিলাম কাবের বলতে হইলে এক নম্বর উসুল জরুরিয়াতে দিনের ইনকার করতে হবে দুই নম্বর উসুল জরুরিয়াতের দিন অকাট্যটা সর্বমহলে এটা প্রসিদ্ধ হইতে হবে ঠিক আছে তিন নম্বর উসুল উনি যে বক্তব্য দিছেন জরুরিয়া দিকে ইনকার করছেন ওনার বক্তব্যটা ওনার কি না এটা কনফার্ম হইতে হবে এটা আরেকটা মারাত্মক জিনিস আমাদের পত্রপত্রিকা কোথাও কিছু পাইলেই ও মুখে এই কষে সেই কষে সম্বাদী রিপোর্ট করলো পরের দিন আমরা তাকে ফতোয়া বের হতে তার বিরুদ্ধে আমি তাকে জিজ্ঞাসা করলাম না যে আপনি আসলে এই কথা বলছেন কি না এটার দ্বারা তো কুফুরি লাজম আসতেছে এখন আপনার মকসুদ কি উদ্দেশ্য কি আমরা জানতে চাই আপনার থেকে যদি তার থেকে তার কথা এটা একই এটা কনফার্ম হয় এবং সে নিজে স্বীকার করে আমি ইচ্ছাকৃত বলছি আমার কথা এমনি মুখে বের হয়ে যায় নাই অনিচ্ছায় তাও না তখন এটা কাফের বলবেন এই জন্য না কেলের দিকে নকল তার একিনও মুফতির পয়দা হইতে হবে একিনইভাবে জানতে হবে হ্যাঁ এটা ওনার কথা সত্য তারপরে জানতে হবে উনি বললেন কেন ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত কথা কিনা দুটা না তিন নম্বর উসুল হলো কি কথাটা তার কিনা তার লেখা কিনা তার কিতাব কিনা বুঝো না কথা যাই হোক তাহলে চারটা উসুল সামনে আসছে কিনা আপনাদের কটা উসুল আইলো চারটা উসুল আইলো একটা জরুরি দিনে ইনকার করা দুই নম্বর ওই জরুরি দিনটা সর্বমহলে প্রসিদ্ধ হওয়া তিন নম্বরে হইল যে বলছে সে বলছে যে এটা কনফার্ম একিনি অকাট্য দাবে প্রমাণিত হওয়া চার নম্বরে হইল তার বলাটা লুজুম নাকি এলতেজাম এমনি বের হয়ে গেছে না ইচ্ছাকৃত সেইটা পেশ করছে এটা জানা চারটা হইল কিনা চারটা হইল কিনা এই সমর্থ উসুলের কারণে পাঁচ নম্বর যেটা দুপুরে বলছিলাম কেউ যদি জরুরিয়ার দিনকে বাহ্যিকভাবে অস্বীকার করে না স্বীকার করে কিন্তু জরুরিয়াতে দিনের এমন যদি ব্যাখ্যা দেয় যে ব্যাখ্যাটা বলেন এজমায়ে উম্মতের পরিপন্থী যে ব্যাখ্যা কার পরিপন্থী এজমায় উম্মতের পরিপন্থী এমন ব্যাখ্যা দিয়া বলে আমি তো ব্যাখ্যা না দিচ্ছি আমি তো অস্বীকার করতেছি না শরীয়ত বলে এমন অপব্যাখ্যাকারী যার ব্যাখ্যা সাহাবার ব্যাখ্যার সঙ্গে মিল নাই তাহাবিনের ব্যাখ্যার সঙ্গে মিল নাই আইমাই মুস্তাহিদিনের ব্যাখ্যার সাথে মিল নাই ফোকাহার সঙ্গে মিল নাই মুবাসিনের সঙ্গে মিল নাই নিজের মন মতো এমন ব্যাখ্যা দিয়া শরীয়ত জরুয়দ্দিনকে মানার দাবি করা এইটাও আসলে জরুয়দ্দিনের ইনকার অস্বীকার কথাটা আমি এই জন্য বললাম আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে কিছু বাতিল ফিরকা আর কিছু কাফের ফিরকা ইসলামের নামে কাফের দলের নাম বর্তমান দুনিয়াতে এক নম্বরে কাদিয়ানি কাদিয়ানির মুসলমান না কাফের কাদিয়ানিরে মুসলমান না কাফের কিন্তু কাদিয়ানির দাবি হইল আমরা পাক্কা মুসলমান এখন প্রশ্ন জায়গায় না আপনি কাফের কেন বললেন কেন কাফের ফতোয়া আইলে প্রশ্ন আসবে না তারা বলে আমরা কোরআন মানি আমরা হাদিস মানি রসুল মানি আল্লাহ মানি কেবলা মানি কোন কোন জরুরি দিনের অকাট্য বস্তু আছে বলো আমরা সব মানি তা আমরা বলি তোমরা যদি সব মানার দাবি করো তাই মুসলমান মা কানা মোহাম্মদুল আবা আহাদিমি রিজালুকুম ওলাকিম আল্লাহ ওয়া খাতামান নবীন আল্লাহ পাক যে নবীকে খাতামুন নবী বলছে তোমরা মানো না কেন তারা বলে যে আমরা মানি কেমনে মানি যে আমরা তাবিল করি তাবিল আপনারা এক ব্যাখ্যা খাতামুন নবীর করেন আমরা আর এক ব্যাখ্যা করি আমরা বলি খাতমের অর্থ হলো আংটি তাহলে নবী হলেন সমস্ত নবীদের আংটি মানে পুরস্কার পুরস্কৃত নবী সম্মানী নবী আংটি একটা সম্মানী বস্তু এই জন্য বিবাহের ভিতরে প্রথমে বউ দেখিয়াই আংটি পরাই দেয় একটা সম্মান এই অর্থ লোক হাত দেখলে ডিকশনারি দেখলে কিন্তু অর্থ একটা আছে খাতাম অর্থ আংটির কিন্তু প্রশ্ন হলো এই যে ব্যাখ্যা তুমি করলাস কোরআন শুভের আয়াতের এই ব্যাখ্যা অনুযায়ী কোরআনের আয়াতটা মানো এই ব্যাখ্যাটা সাহাবারা মানছিল উনি এই ব্যাখ্যা তাবিনি করছিল উনি এই ব্যাখ্যা তবে তাবিনি করছিল কিনা দেড় হাজার বছর পর্যন্ত বিশ্বের সমর্থ হক্কানি ওলামা একরামের জামাত মুভাকরিন মুহাদ্দেসিন ফোকাহা মুভাসেরিন সবাই করল এক অর্থ তুমি আর একটা ভিন্ন অর্থ তুল্লা তুমি আর বলো আমি এই অর্থে কোরআনটা মানি এটা মানা নয় এটা মানার নামে কোরআনকে অস্বীকার করা এই জন্য কাফের আবার মাঝে মধ্যে খাওয়াতামন নবীর অর্থকে জানেন রসুল হলে তশ্রী নবী তশ্রী নবী হিসেবে উনি খাওয়াতামন নবী আবার এখানে আরো বহু নবী আছে জিল্লি নবী বুরুজি নবী হ্যাঁ ওই রকম নবী না আমরা কাদির হিসাবকে মানি কিন্তু খাতাবের নবীর অর্থ তাশ্রী নবী এরপরে আবার দায়রে তাশ্রী কোন নবী দুনিয়াতে আসবেন এইটা এজমাই উম্মদের আগিদের খেলাফ কোরআনের যে ব্যাখ্যা সাহাবারা যোগ যোগ করে দিয়েছেন তার খেলাফ বিরোধী তাই এই সমর্থ যত ব্যাখ্যাই দাও এটাকে ব্যাখ্যা বলা হবে না এটাকে অপব্যাখ্যা বলা হবে এই অপব্যাখ্যার কারণেই তুমি আয়াতের মনকের হইবা কোরআনে আয়াতের মনকের হওয়ার পরে মুসলমান থাকার কোনো অধিকার নেই তারা কিন্তু তাদের পক্ষে অনেক দলিল দিছে একটা সাজ্জাহ সাজ্জাহ নামক এক মহিলার নবুগত দাবি করছিল কারণ মোসালামা কাজাবে জমানা একদিকে মোসাইলামা মিথ্যানবীর দাবিদার আর এটা সাজ্জাহ নামক মহিলারা মিথ্যানবীর দাবিদার এন ওরও সৈন্যসানা আছে দেশ আছে মোসাইলামারও দেশ আছে মোসাইলামা কয় এক নবীর কারণে আমি বাসি না মিথ্যানবীর দাবি করিও আমি কুল পাইতেছি না তুমি আবার আর একটা করতে গেছো এবার সৈন্যদেরকে লাগাইছে এই বিরুদ্ধে হামলা করো যে আত ঘোষণা দাও এক জায়গায় দুই নবী কিনলে হইব আমি একজন দুই পক্ষে যুদ্ধ আরম্ভ হয়েছে এখন সাজ্জা দেখে না মুসালামা দেখে যে সাজ্জার পক্ষে মহিলার পক্ষে মানুষ বেশি সবসময় মহিলার পক্ষে কিন্তু জনগণ বেশি থাকে ঠিকই ওটা মুশকিল হয়ে যাবে তখন বড় শেয়ানা আসিল মোসাইলামা মোসাইলামা করলো কি এমন এক অপূর্ব দামি গ্রাণযুক্ত আতর ব্যবহার করল যে আতর ব্যবহার করিয়া গোসল গাছল করে সুন্দর কাপড় চোপড় পরে আতর ব্যবহার করিয়া সে আহ্বান করলো যে মারামারি আর যুদ্ধের দরকার নাই চলো আমরা মীমাংসার মিটিংয়ে বসি এই দলের নেতা আমি ওই দলের নেত্রী সাজ্জা আমরা নেতা নেত্রী বৈঠক করি এই বৈঠক ভিতরে যা মীমাংসা হয় তারা সব মানি যাবা যুদ্ধের দরকার নেই সিংহাসনের ভিতরে উঠছে নবীন উঠছে নবীয়াতুন উঠছে মহিলা নবী উঠছে পুরুষ নবী উঠছে এখন আতর ব্যবহার করে গেছে অপূর্ব আতর জীবনে কোনো সাজ্জা এরকম আতরের গন্ধ শুনে নেই বস মহিলা মানুষ পুরুষের মধ্যে আতর দেখিয়া সিংহাসনে যখন উঠছে মোসালামের কোলে ফুরি গেছে এমনি অটোমেটিক মিয়া বিবি রাজি কেয়া করে গা কাজী এখন যুদ্ধ আর মিথ্যানুভূতের এই মজা পরে আগে আসল মজা তারা সেখানে করিয়া কয়েক কাজ করো মারামারি কারাগারির দরকার নাই আমরা তুমি তো একেই যুদ্ধ তো মুসলমানের নবীর বিরুদ্ধে তাই এক কাজ করো আমরা স্বামী স্ত্রী হয়ে যাই তুমি বিয়ে বসে যে আমি প্রস্তাব দিলাম হ্যাঁ আমি রাজি আছি তাহলে নবী ইউনার নবীয়াতনের সঙ্গে কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিবাহ হয়ে গেছে এবার এক দেশ স্ত্রীর আর এক দেশ স্বামীর স্বামী স্ত্রী এক পাই দেশ দুটো এক হয়ে গেছে আর তো ঝগড়া নেই এবার মীমাংসা করে আস্তে আস্তে উপরের সিংহাসনে নামতেছে নামতে নামতে যখন একদম শেষ সিঁড়ির মধ্যে আসছে লক্ষ লক্ষ জনগণ চারপাশে মোসাইলামার গোষ্ঠী সাজ্জার গোষ্ঠী সব মহামান্য আমাদের লিডার সাহ কি সিদ্ধান্ত হয়েছে যুদ্ধ সালা আমরা বন্ধ করবো কজে না না যুদ্ধ বন্ধ আমরা দুজন হুম স্বামী স্ত্রী হয়ে গেছি সব কাজ শেষ রয়েছিল মোহরানা বাকি তো আমি মোহরানা কি দেব মোহরানার বিনিময় তোমাদের দুই ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম নামাজ পাঁচ অক্ত পড়তে হবে আর দুই ওয়াক্ত বললে তিন ওয়াক্ত বললে চলবে হায় হায় কত বড় বন্ডামি কাদিয়ানি দলের এরা সব মিথ্যানবীর গ্রুপ ওই মুসাইলামার গ্রুপ আসওয়াদে আনাসের গ্রুপ সাজ্জার গ্রুপ সেই মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল জানাব আপনি হঠাৎ কি নবী দাবি করলেন পুরুষরা তার ঠিক টিকতে পারতেছে না নবুদের দাবি করিয়া মুসলমানের সামনে আপনি তো মহিলা মানুষ কথা বেশি বলিও না আমার পক্ষে দলিল মজবুত কোরআনে আছে কোনো নবী আর আসবে না মোহাম্মদ শেষ নবী এটা নবী মানে মোজাক্কার পুরুষ নবী আমি তো মহিলা নবী আমার ব্যাপারে তো কোনো ওয়ারেন জারি হয় না কোরআন দিয়েছে আমার দলিল মজবুত আমি নবী এতন তো আল্লাহ আকবর সর্বসর কৌলে গালত আর তেরে ফেলে গালত দিন গালত রাত গালত সুবহে গালত শামে গলত কাদিয়ানিদের আগা গোড়াই মিথ্যা এই জন্য কাজাব রসুলে বলছেন সায়াতুনা দাজ্জাল সালাসুনা দাজ্জালুনা কাজাবুন মিথ্যা মোসালামায় কাজাব একবার কইছিল জিজ্ঞাসা করছিল আপনার নবী হওয়ার দলিল কি কি আছে কত বহুত দলিল আছে এক দলিল যে আমি আমার সেনাপতির ওই সুন্দরী বউটা দেখবে একদিন আমার বউ হয়ে যাবো গা যেদিন আমার বউ হবে আমাকে আল্লাহ জানাইছে ওহির মাধ্যমে তখন বিশ্বাস করবা তো কলে ঠিক আছে বিশ্বাস করবো আগে হোক না আমরা দেখি এইবার চক্রান্ত করছে সেনাপতির বিরুদ্ধে বিভিন্ন এমন এমন জায়গায় দিছে তাকে যাকে সে মারা যায় সেখানে তার পক্ষের লোক এখন স্বামী মারা গেলে তো স্ত্রীকে তার স্ত্রী বিয়ে করা সহজ এখন তো দাবি করে ফেলছে নবুয়তের দলিল হলো ওই মহিলা তার স্ত্রী হবে আল্লাহ পাকের কি ইচ্ছা এমনভাবে মিডিয়াতে প্রচার হয়েছে কথা এটা এবং স্বামীও জানছে সে বড় ব্যথিত এটা বলে কি আমার বিবি বলে তার বিবি হবে এটা কোনো নবী হইতে পারে সে তবা করে ফেলছে ফিরে গেছে কাদিয়ানির দল থেকে ফিরে গেছে গা আসফাদ আনাসির দল থেকে ফিরে গেছে ফিরে যাওয়ার পরে তাকে হত্যা করার বহু চেষ্টা করছে পারে নাই আল্লাহ হেফাজত করছে ইতিমধ্যে এই চক্রান্ত করতে করতে মোসালামা নিজেই মারা গেছে বউ আর আসলো না আর তার নবুতের দলিলও প্রমাণ হইল না এই জন্য আমাদের এক বুজুর্গ বলতেন নেকাহে মানি হো মগর বিবি নাহাতাই রাহে গে হাসরতে বাকি नकाहे आसमानी हो मगर बीबी नहाताई रहेगी তারোজে যাজা বাকি মানি অর্থ হইল মোসাইলামা যে কথা বলছে কথা ও এটা বলছিল আসমানে আল্লাহ আমারে বিবাহ করা দিছে এখন দেখতেছো তোমরা আমার জেনারেল বউ আসলে এটা আমার বউ तो अब टीर से कहते नका है आसमानी हो मगर बीबी বিবাহ তো আসমানে হইছে কিন্তু বিবি তো হাইরা না এমনি মরে যেতে হইছে যাই হোক কাহিনী বড় লম্বা তারা বলে কাদিয়ানিরা আমরা যে মুসলমান তার এক নম্বর দলিল কোরআন সুরায় বাকার একটি আয়াত আছে লা তাকুলু যারা আপনাদেরকে আপনাকে সালাম দেয় তাদেরকে মুসলমান নয় বলি বলিয়েন না কাদিন কয় আমরা সালাম দিই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লম্বা লম্বা সালাম দিই তাহলে বলছে যারা সালাম দেয় তারা কিনা মোমেন নয় বলে বলতে পারবা না মোমেন হয় বলে বলতে হবে তাহলে কোরআনের এই আয়াতে বোঝা যায় যে আমরা মুসলমান তোমরা দলিল থাকলে বলো কেন আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছো এটা তো আয়াত বিরোধী বুঝো কথা কথা আরেকটা রসুলের প্রসিদ্ধ হাদিস আছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাহু আমিননি ওয়ানা মিনহুম ফাজালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহ রাসুলহি বুখারি হাদিস যে নাকি আমাদের মতো নামাজ পড়বে ওয়া আকালা জাবিয়াতানা আমাদের জবাইকৃত জন্তু খাবে ওয়াস্তাকবালা কিবলাতানা মুসলমান যেটাকে কেবলা মানে ওটাকে তারা কেবলা মানলে এই তিনটা গুণ পাওয়া গেলে সে মুসলমান পাক্কা তার জিম্মা আল্লাহ এবং রসুলের কাদিয়ানিদের কয় যে তোমরা বিচার করো আমরা তোমাদের মতো নামাজ পড়ি কিনা পড়ি আমাদের কেবলা বায়তুল্লাহ কিনা হ্যাঁ বায়তুল্লাহ আমরা তোমাদের গরু গরুগ্রস্ত খাই কিনা খাই তো এই হাদিস পাক্কা প্রমাণ আমরা মুসলমান কথা বুঝলেন এই জাতীয় বহু দলিল তারা দেয় এখানে কোনো এই বহস্তা আমি পৃথক করে বলার দরকার নাই আমি একটা আলোচনা করতেছি কাফের মানুষকে কখন বলা যায় এই জন্য বলতেছি এই সমস্ত দলিলের জবাব হইল একটা সেটা হলো ভাই কোরআনে যে আয়াতে বলছে সালাম দিলে তাকে অমুসলিম মনে করিও না হাদিসে বলছে তিনটা কাজ থাকলে মুসলমান এইগুলো কিরে এইগুলা মুসলমান হওয়ার আলামত দলিল না এই মুসলমান হবার কি আলামত আল্লাহ বাবু হে আমার মাহবুব নবী মদিনার গলিতে আপনি ফিরেন তেরামের সাথে আপনি যাকে যে আপনাকে সালাম দেবে আপনি মনে করবেন সে মুসলমান এটা মুসলমান হওয়ার আলামত চিহ্ন কিন্তু আলামতে জুল আলামতকে লাজেম করে না আলামত পাইলে সে মুসলমান হওয়া জরুরি না একদিকে আমার নবীকে এমন নবী মানল না এই আকিদা তাঁতি আকিদা অকাট্য আকিদা এই দেখে অস্বীকার করলো কোরআনের বহুত আয়াত অস্বীকার করলো কোরআন তাহারিফ বলে বলে দিল কাদিয়ানিকে ইমাম মানল নবী মানল আর দিকে আসসালাম আলাইকুম দিলে সে কাফের মুসলমান থাকবে তাহলে আয়াতের অর্থ কি সাধারণত যারা সালাম দে এবং তাদের থেকে ইসলাম বিরোধী যেমন ইমান বিরোধী কিছু পাওয়া যাবে না আপনার তাকে বলবেন যে কখনো তাকে অমুসলিম গুমান করবেন না কারণ এটা ভালো আলামত মুসলমান হবার আলামত তেমনিভাবে যে নাকি নামাজ পড়লো আমাদের মতো ক্যাবলা বানাইলো ক্যাবলাকে জবিয়া খাইলো এটা মুসলমান হওয়ার আলামত চিহ্ন কিন্তু এর অর্থ এই নয় দুনিয়ার সব অপকর্ম জরুরিয়াতে দিনকে অস্বীকার করিয়া এই তিনটা কাজ করলে আপনি মুসলমান থাকবেন এর অর্থ এটা নয় কথা বুঝছেন কথা বুঝছেন কাদিয়ানিদের আরেকটা দলিল আছে সমস্ত ফকিরা আকিদার কিতাবে উসুলে কিতাবে লিখে গেছে নাহানু আল উসুন্নত জামা মিন আলামাতি আল ইসুন্নত জামাতে আল্লাহ নুকাফেরা আহাদান বিল কেবলাতে আহাল আল আল্লাহ নুকাফেরা আহলাল আল কেবলাতে আলে সুন্নতাল জামাতের আকিদা হইল পরিচয় হইল কোন আহলে কেবলাকে কি বলা যাবে না কাহে বলা যাবে না কাদিয়ানির কয় আপনার উসুল বানাইছেন আকিদার মাসলা উসুলে ফেকার মাসলা এই মাসটা মোতাবেক আমরা তো আহলে কেবলা বাইতুল্লাহকে কেবলা বানিয়ে আমরা নামাজ পড়ি বাইতুল মুকাদ্দেশ আমাদের কেবলা নয় আর গুরুদাসপুর এই ভারত কী কয় পাকিস্তানে কয় ভারতের পাঞ্জাব আমার কাঁদিয়ে কাদিয়ানি সেটাও আমাদের কেবলা নয় তাইলে আমরা তো আপনাদের উসুল মোতাবেক মোমেন এই কথাটা শুনছে না শোনো নাই কি লানুকা ফেরু আহাল আল কেবলাতে আহলে কেবলাকে তাকফির করা কাফের বলা যাবে না কথা এটা কি যাবে আছে এটার জবাব শোনো দোয়াব দুইটা একটা হলো আসলে আমাদের আকেদা ছিল লা নুকাফেরু আহালাল কেবলাতে বেজাম্বিন এই কথা বলুন কি আছিল ভারত জোরে বলো কি অর্থ যারা আহালে কেবলা অর্থাৎ ইমানদার ইমানদারে ইমান আনার পরে কোনো গুণা করিলে নামাজ পড়ে নাই হঠাৎ গুণা করছে রোদা ভাঙ্গি ফেলছে গুণা করছে জানা করি ফেলছে গুনার কারণে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না গুনার কারণে মোমেনকে কাফের ফতোয়া দেয় কারা খারেজিরা গুনার কারণে মোমেনকে ইমান থেকে বের করে দে কারা মোতাজারারা তাদের বিরুদ্ধে আকিদে আসছে বেজাম্বিন আর বেজাম্বিন শব্দকে কেটে দিয়া সংক্ষেপ বানাইবার জন্য কি বলা হয়েছে লা কাফেরু আহাল কেবলা লা নুকাফেরু আহাল কেবলা দেখি বেজাম্বিন এক জবাব আরেক জবাব কি জানো আরেক জবাব হলো আহালে কেবলা শব্দ এটা একটা এস্তেলা উসুলিনদের কি আকিদার ইমামদের এস্তেলা এস্তেলাহে আকায়েদের ভিতরে আহালে কেবলা বলা হয় কেবলা মানিয়ে নামাজ পড়ে তাদেরকে না আহলে কেবলার এস্তেলা মানি হইল তারা জরুরিয়াতে দিনের একরার করে তাজদিক করে ইসলামের অকাট্য প্রমাণিত বিষয়ের একটাকে অস্বীকার করে না যারা মোমেন যারা তাদেরকেই আহালে কাবলা বলা হয় তোমরা দেখো আত্মনবতের মনকে বোঝনাই কথা বোঝনাই কথা সর্বশেষ তারা বলে আমরা তাবিল করি কোনো কিছু অস্বীকার করি নাই কোরআনের কোনো অংশ কোনো জরুরিয়াতে দিন আমরা তাবিলে না করি আর তোমাদের আকিদের কিদের মধ্যে লেখা আছে এই লা নৌকাফেরু আহালাত তাবিল যে কোরআন হাদিসের কে ব্যাখ্যা দিয়া মানে তাদেরকে মনকের বলা হবে না অমান্যকারী বলা হবে না আহলুত তাহবিল আরেকটা আগে যে আসলো কিনা সেটা কি কোরআন হাদিসের কোন আয়াত কোন হাদিসকে কেউ যদি ব্যাখ্যা সাপেক্ষে মানতে চায় তার ব্যাখ্যা ভুল হইতে পারে সে গোমরা হইতে পারে তাকে মনকের বলিয়া কাফের বলা যাবে না তারা এটাও দলিল দিছে আমরা বলি ব্যাখ্যা তাবিল দুই প্রকার তাবিল কয় প্রকার তাবিল কয় প্রকার এক প্রকারের তাবিল হলো তাবিলে বাতেল আর এক প্রকার তাবিল হইল তাবিল নাসিয়ান দলিল অর্থাৎ কিছু যুক্তি কিছু বৃত্তি আছে ওই শোভা নাসিয়ান দলিলের মতো এমন যদি তাবিল করে সে গোমরা হইতে পারে কাফের হবে না কিন্তু যদি নাকি যার বৃত্তি নাই বৃত্তিহীন যদি তাবিল করে নিজের মন মতো এটা হলো তাবিলে বাতেল তাবিলে বারেদ তাবিলে বারেদ যদি বারেদকে যদি কাফের বলা না হয় দুনিয়াতে আর কোনো কাফেরই থাকবে না সব কাফেরা মন মতো কথা বলে ব্যাখ্যা দেয় ইসলামের কথা বোঝেন নাই তাই কাদিয়ানিরা যে তাবিল করে এই তাবিলটা ব্যাখ্যাটা এটা বৃত্তি বৃত্তিহীন ব্যাখ্যা এমন ব্যাখ্যা ওয়ালাদেরকে কাহের বলা যাবে না এমন কথা আমাদের আকিদার কিতাবের মধ্যে নাই এই কথা বুঝছো না বুঝো নাই বলো সর্বশেষ এর মধ্যে একটা মাস্টার আছে শিয়াদের মাসালা আমরা যেই উসুলের তাকফির পড়লাম যে কয়টি শর্ত সাপেক্ষে কাফের বলা যায় এই নীতিমালাগুলা শিয়ার মধ্যে বিদ্যমান কিনা আমাদের বাংলাদেশ ওলামা একরামের দুই দল এক দল ছিল যারা শিয়াদেরকে কাফের বলবেই না ইরান তিরান সফর করিয়েছে হাবিজুদের সঙ্গে যায়া অনেক কিছু অনেক ইতিহাস তোমরা তখন ছোট ছিলা আরেক দল বলে কাফের কাফের শিয়া কাফের গলি গলি নগর নগর ওমর ওমর ওমর ওমর বুঝো না কথা আসলে বিষয়টা হইল সব শিয়াকে একসঙ্গে কাফের বলার অধিকার বা কাফের গলা কখনো যুক্তিযুক্ত নয় শিয়ার বহুত দল আছে একমাত্র সিয়া যারা এসনা আসার ইয়ার দল ভারত উপমহাদেশে যে সমস্ত শিয়ারা একবারে শাহ আব্দুল রহমতুল্লাহ জমানার থেকে মুসলমানকে ডিস্টার্ব করতেছে এটা এসনা ইয়ার দল এই দলের আকিদা কি জানো এই দলের আকিদা হলো কোরআন যেটা আমাদের সামনে আছে এটা নাকি মহারব এটা নাকি পরিবর্তিত ইঞ্জিল যেমন পরিবর্তন পরিবর্তন হয়েছে কোরআনও পরিবর্তন হয়েছে তারা কোরআন চল্লিশ পাড়ার কোরআন পরে আরো দশ পাড়া বাড়াই রাখছে তাহরিবে কোরআন বলে এটাকে কোরআনের বেশ কিছু আয়াতের ভিতরে তারা নিজের পক্ষ থেকে নিজের মন মতো রিডিং ঢুকেছে যেখানে কোরআন আয়াতের ভিতরে তাই যারা তাহরিবে কোরআনের কায়েল বুঝো নাই তারা এক নম্বরের কাফের এরাই এসনা আসারিয়ার দল এবং তাদের দলের আর একটা আকিদে হলো নবী আলাই ইসাতামের কাছে জিবরিল বুলে আসি গেছে আল্লাহ ফাটাইছিল আলীর কাছে যাওয়ার জন্য বুলে আলীর দরজা বন্ধ ছিল দুপুরে খানা খাই শুছিলেন জিব্রাইলের প্রতি এরকম একটা অন্যায় কথা ইন্তেসাব করা করা এটা কুফুরি কারণ নসে তাত্তির দ্বারা প্রমাণ আল্লাহ পাক ইব্রাহিলকে আমার নবীর কাছে বলেছে নাজালা আমিন আলা মুবিন আরো বহু আয়াত যারা এই কথা বলে তারাও কাফের নম্বর তিন যারা আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুকে সাহাবি মানে না শিয়াদের মধ্যে এক দল সিদ্দিকে আকবরের সাহাবিয়তকে ইনকার করলে সেও কাফের কেন আবুবকর সিদ্দিকের সাহাবিয়তটা নসে কতি কোরআনের দ্বারা সাবেদ লাহাজান ইন্নাল্লাহ মান কথা বোঝান নাই এইভাবে আরেক আকিদা হইল আম্মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে ইফকের যে ঘটনা হ্যাঁ মোনাফেকরা চালাইছিল যারা আয়েশা সিদ্দিকার ইফকের ঘটনাকে বিশ্বাস করে যে উনি সত্যি এরকম অপরাধী তারাও কাফের সুরায় নূরের সত্তরটি আয়াত আল্লাহ পাক নাজল করছেন আম্মা আয়েশার সাদাকতের উপর আর বারাতের উপর একদল শিয়ারা যারা এই জাতীয় আকিদারাকে কোন একটা আকিদা রাখলেও সে কাফের ফতোয়া পাবে আর একদল শিয়ারা আছে যারা বলে আলী রসুলের পরে এক নম্বর খলিফা হওয়ার কথা আল্লাহ নবী কেরতাসের মধ্যে লিখে দিচ্ছিলেন ওমর লিখতে দেয় নাই ওয়াকে কেরতাস আমরা জানি কিনা হাদিসে আসে না নাই এই সমস্ত কারণে খুনি খলিব হয়ে গেছেন এরা যারা বলে তারা হইল গোমরা দালুন মদিল দালুন এরা কাফের নয় কিন্তু এরা কি নয় কাফের নয় আর এক দল আছে যারা বলে আউ বকর ওমর ঠিকই আছেন তবে ওসমান খেলাপটটা ভুল হয়েছে তিন নম্বরে আলীকে দেওয়ার কথা ছিল ওসমানকে অন্যায়ভাবে দিয়ে দিছেন এরা হইল খাতি মানে এরা ভ্রান্ত দল ভুল দল এরা ভুল করতেছে কি করতেছে ভুল করতেছে আরেক দল সাহাবা একরামকে গালমন্দ করে তান কিসে সাহাবা তাওহিনে সাহাবা এরা হইল ফাসেক এক দল কাফের এক বড় দালুন মুদিল আরেক দল ফাসেক আরেক দল খাতি শিয়া কত দল অতএব শিয়ারা কাফের কিনা কাফের সব শিয়ারা কাফের এই কথা বলা যাবে না শিয়ার মধ্যে যারা এই এই আকিদার বিশ্বাসী যেমন এসনা সারিয়ার দল এরা কাফের সব শিয়া কিন্তু কাফের নয় সৌদি আরবে এখনও মদিনা শরীফে এই আওয়ালিতে আমি এবারও মেহমান হয়েছিলাম এক ঘরে পাশের ঘর ছিল এক শিয়ার বিরাট দল আছে সেখানে নাজরানে বিশাল বড় বড় ওলামা একরাম শিয়াদের আছে ওরা শিয়ায় যায় দিয়া এদের আকিদে এত মারাত্মক না এরা খাতি বুঝো না কথা এই সমস্ত হাকিগত যাদের কাছে স্পষ্ট নয় তারা অনেক সময় জজবে আসিয়া কাভের কাভের শিয়া কাভের তার মানে সব শিয়ায় কাভের এটা বলতে চায় মুফতির জন্য এহাতিয়া সতর্ক হইল সব দলকে শিয়া কাভের না বানাইয়া যেই সমস্ত শিয়াদের নিম্ন রূপের এই এই আকিদা রয়েছে আকিদা পোষণ করে তারা কাফের এইভাবে ফতোয়া লিখতে হবে দলবদ্ধভাবে সবর সর্বস্তরের শিয়াদেরকে কাফের বলা উচিত নয় কথা বলছেন আমার দেশে একটা দল আছে রেজবি দল আল্লাহ আল্লাহ নবীকে যারা গায়েব জানি বলে বলে আল্লাহ নূরের তৈরি বলে সর্বস্থানে হাজির নাজির বলে আরও অনেক কথা আমরা সবাই জানি একজনে আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর রেসবিরা তো আল্লাহকে আরে রসুলকে আলেমুল গায়েব মানে আর আলমুল গায়েব এলমে গায়েব যে আল্লাহর জন্য খাস কোরআনের দ্বারা সাবেদ লাইয়া আলমুল গায়েবা ইল্লাহ তাহলে কোরআনের নসকে অস্বীকার করছে জরুরিয়াত দিনকে অস্বীকার করছে তাইলে উসুলের তাকফির কাফের ফতোয়া দেওয়া যে নীতিমালা একটু আগে আলোচনা করা হয়েছে সেই নীতিমালার দিকে তাকাইলে তো এদেরকে কাফের বলা দরকার কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো ওলামায় দেয়বন কোনো বেদাতিকে রেজবিকে কি বলে নাই কি বলে নাই কাফের বলে নাই আপনার বলেন নাকি কাফের কেউ বলেন কেন এর কারণ হইল রেসবিয়ার বেরলবি দল এদের সবচেয়ে মারাত্মক আকিদাটার নাম হলো রসুলকে আলেমেল গায়েব বলা তাই না এ আহমদ রেজা খান বেরিলবি যার বক্ত এরা নাম রেজবি গোড়াবে তাতি আহমদ রেজা খানের জাল হক কিতাবের এবারত হইল আল্লাহ পাক নবী আলাই ইসলাতামকে ইন্তেকালের কিছুদিন পূর্বে মা কান ওয়ামা ইয়াকুন সব এলেম দান করেছে বোঝেন না মনে হয় বোঝেন কথা তাই আচ্ছা ওদের মধ্যে একদল আছে রসুল ইসলাম মায়ের পেড়ে থাকতে সেখানে আরশের উপরে কলম দিয়া লিখতেছে আল্লাহ লেখাইতেছে কলমের আওয়াজ শুনছে শুনতে শুনতে সব মুখস্থ হয়ে গেছে তখন থেকে মায়ের পেট থাকতেই সব গায়েবের এলেম দিয়ে দিছে এইটাও রেজবি দলের এক দলের জমাত আর কেউ বলছে মেয়েরাজ যখন গেছিলেন তখন আল্লাহ পাক সব এলেম দিয়ে দিছেন কিন্তু আহমদ রেজা খান তাদের লিডার তার কথা হলে মৃত্যুর কয়েকদিন আগে দিছে এই কথাটা বললে মুশকিল কি জানো যত হাদিস তোমরা আলমুল গায়েব রসুল আলমুল গায়েবের বিরুদ্ধে নিবা যে রসুল এটাকা জানলো না এটাকা জানলো না এটাকা জানলো না রেজবি সাহেব বলে এটা সব জবাব হইলেও এই ঘটনা যখন ঘটছে তখন আল্লাহ এলমে গায়েব সব দেয় নাই যখন থেকে দিছি আর এগুলো হয় নাই এগুলো কিসের দলিল আনতেছো আমার সামনে বুঝলেন কথা এক দুই নম্বর বলেন আল্লাহর এলেম আজলি নবীকে গায়েবের এলেম দিলিও এটা আতাই আল্লাহর দান আল্লাহ দিছে আল্লাহর এলেম কেউ দেয় নাই আল্লাহ সত্তাগত এলেম রাখেন আর রসুল রাখেন হলো আতাই আল্লাহর দান তাহলে আল্লাহর এলেম আর নবীর এলেমে ব্যবধান হইল কিনা আর এক কথা বলে আল্লাহর এলেম আজলি এটা হলো হাদেশ এই আরেক ব্যবধান আর একটা কথা সে লেখছে বইয়ের ভিতরে যে আমার নবী জমিয়ে মাকান ওয়ামা ইয়াকুনের সমস্ত এলমে গায়েবের অধিকারী হওয়ার পরও আল্লাহর এলেমান নবীর এলেমের উদাহরণ এরকম সমুদ্রের পাশে বসিয়া একটা পাখি চষে এই সামান্য পানি মুখের মধ্যে নিয়ে খায় এক ফোঁটা এইটার তুলনা যেরকম সমুদ্রের পানির সাথে নবীর এলেম আল্লাহর এলেমের সাথে এই কথা বলছে সে তাহলে এই সমস্ত তাবিল এই সমস্ত ব্যাখ্যা সামনে আসলে আমরা বলতে পারি না নবীর ইসলামকে আলমুল গায়েব বলার কারণে আল্লাহর এলেমুল গায়েবের সিফতের সঙ্গে এক হয়ে গেছে তাই শিরিক লাজেম আছে মোশেক হইয়া গেছে কাবর হইয়া গেছে এটা বলতে পারি না যে তারা যে আকিদা পোষণ করে তার বিভিন্ন ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যাগুলার কিছু দলিল প্রমাণও আছে বৃত্তিও আছে তাই এটা ব্যাখ্যা গোমরাই ব্যাখ্যা পদবষ্টতা গোমরাহী কোনো সন্দেহ নাই তাই বলি এই ব্যাখ্যা সহ এই আকিদা রাখার কারণে তাদেরকে কাফের বলা যায় না কথা বুঝেন না এখনো বুঝেন না এখনো আরো যত আকিদা আছে সব আকিদারে কিছু কিছু ব্যাখ্যা দলিল প্রমাণ দেখবা তাদের বই পুস্তক পড়লে কোরআন হারিসে কোনো অভাব নাই অনেক বৃত্তি কত হইল এটা তাদের এস্তেদলাল বুল বুল পথের আহ্বান হয়ে গেছে তারা শরিক পথে নাই মা আনা আলাহি ও আসাবির পথে নাই এটা ভিন্ন কথা তাই বলে এমন আকিদা বৃত্তিহীন ব্যাখ্যা দিয়া করে না কাদিয়ারির মতো যার দ্বারা তাদেরকে কাফের বলা যায় এটা হলো ইনসাফ এটা হলো আসল কথা বুঝেন না কথা কিতাবল ইমানের লাস্টে দিয়া খামসুন খামসুল্লাহ আলমহল্লাহ সেখানে ভিতরে আরো বিস্তারিত কথা আসবে আজকে আমি উসুলের তাকফির করাচ্ছি তোমাদেরকে সর্বশেষ আমি কথা শেষ করতেছে এই মর্মে আমাদের ওলামায় দেবন্দের কিন্তু কাফের ফতোয়া দেওয়ার কোনো অভ্যাস নেই আমাদের আদত না নিয়ম না হাজরত আশরফ আলী থানবী বলছেন আমাদের ওলামারা একবারে অপারক হইয়া সমস্ত শর্তগুলো স্কেলগুলো কন্ডিশনগুলো পাওয়া গেলে অনেক এস্তেখারা করার পরে তারপরে কাফের ফতোয়া দিত আর মানুষ মনে করে আলেমরা মানুষকে কাফের ফত দিয়ে কেন কাফের বানায় থানা বিষয় বলেন খোদার কসম আলেমরা কাফের বানায় না আলেমরা কাফের বাতায় বানানো আর বাতানো বেশ কম আছে না নাই আল্লাহ নদী কাফের সাব্যস্ত হয়ে রয়েছে আলেমরা শুধু বয়ান করতেছে কি আলেমরা কোনোদিন কারণে কোনো মুফতি কোনো মুসলমানকে কাফের বানায়নি এরপরে কুফুরির ফতোয়া জঘন্য আমাদের সমাজে ওলামায় দেবন্দের হকানি আলেমদের মধ্যে এটার খুব চর্চা নাই অনেক ছানবিন করে উপরোক্ত নীতিমালাগুলোকে সামনে লইয়া অনেক এহতিয়াতের পরে এরকম ফতোয়া দেয় ঠিক না বেটি বলো কিন্তু বেদাদিরা আর তথাকথিত আহলে আজির দল আমাদের ভারত উপমহাদেশের যারা বেশি গোড়া হয়ে গেছে গা যারা হঠাৎ করে পেট্রোলের টাকা পাইয়া ওদের খুশি করার জন্য ইচ্ছা মতো সিরিকার কুফরি ফতোয়া দিচ্ছে এই দুই দলের একটা ঘটনা বলি দাওলম দেবন্দের প্রথম ছাত্র শেখ হিন মাহমুদুল হাসান যখন উনি তাহারিকে রেশমি রুমাল নামে পুরা ভারত উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের মুরব্বী আমাদের রুহানি পিতা আমরা তাদের নাম লেওয়া এই ভারত উপমহাদেশটা আমাদের মুরব্বীরা ফতোয়া দিয়া জেহাদ করিয়া ইংরেজ থেকে স্বাধীন স্বাধীন করিয়া এই দেশের মানুষের হাতে আমাদের রাখছে আমাদের ওলামায় কারাম এ তাদের একজন মহান ব্যক্তি আল্লামা শেখুল হিন মাহমুদ হাসান দেবন্দী আল্লামা কাসেম রানতবি আল্লামা জাহর আহমদ থান ইস্ত্রী আল্লামা মোহাম্মদ আলা থানবি সৈয়দ জামিন সৈয়দ রহমতুল্লাহ আলাই ইতিহাস বড় লম্বা এটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে এই জন্য তোমরা মনসুটো করিও না বাংলাদেশে কাউমি মাথার বিরুদ্ধে যত ষড়যন্ত্র পৃথিবীর সব শক্তি নিয়ে করুক না কেন এই জমিনের সাথে আল্লাহর জমিনের সাথে কাউমি মাদ্রাসার রক্ত মাংস লেগে আছে এখান থেকে উৎখাত করার ক্ষমতা কারো নেই কারণ এই দেশটা স্বাধীন আমাদের মুরব্বীরা করছে আমাদের মুরব্বীতে রক্ত প্রবাহিত হয়েছে সেখানে আল্লামা রশিদ শেখ মাহমুদুল হাসান একটা বলতেছে পুরা জামানার শেখ সমস্ত হকানি মুসলমান ইংরেজের বিরুদ্ধে আল্লামা শেখুল হিন্দের পক্ষে এমন এক মহান ব্যক্তির বিরুদ্ধে ইংরেজরা লাগাই দিছে কিছু মোল্লা সাহেবকে তোমরা পরস্পর মারামারি করি একটা কাবের ফতোয়া দো তাহলে মুসলমান তার থেকে সরিয়ে আসবে আর ইংরেজদের শাসন ভারতের মধ্যে অবশিষ্ট থাকবে যাদেরকে লাগাইছে পিছনে এই তার নাম হলো আহমদ রেজা খান এই বেরুলবির দল তাদের এক বড় বেরুলবি মাওলানায় শেখ হিদ মাহমুদ হাসান সাহকে কাফের ফতোয়া দিয়ে দিছে রসুলকে নাকি মানে না দেবন্দিরা রসুলের মোহাব্বত নাই শত্রুতা আছে রসুলের সম্মানে দাঁড়ায় না ইত্যাদি ইত্যাদি কাফের এখন এত বড় মহান ব্যক্তির বিরুদ্ধে যদি একটা কুচক্রি মহল তারা কুফুরি ফতোয়া দেয় এটা তো গ্রহণযোগ্য হবে না যেহেতু ইংরেজ পিছনে আছে ইংরেজরা এই ফতোয়াকে উড়াইতেছে মিডিয়ার ভিতরে পুরা ভারত উপমহাদেশে ফতোয়া সাহিয়ে গেছে এবার হজরত ব্যথা পাইছেন এটা শুনিয়া ওনার এক সাগরিদ আল্লাহ কাছে দোয়া করছেন কান্দাকাটি করছেন আমাদের এত বড় শেখকে আজকে অপমান করা হচ্ছে পুরা রাষ্ট্রীয় পর্যায়ে তো সে ওই তার ফতোয়া লিখছে যে কাফের কাফের বলে ফতোয়ার বিরুদ্ধে জোয়াবের ভিতরে একটা শেয়ার লিখছে রাত্রে বসে বসে আল্লাহ দিলে ডালছে শেয়ার লিখছে একটা সকালে শেয়ারগুলো আনিয়া কবিতা আনিয়া হজরতকে হজরত আপনাকে যারা কাফের বলে বলছে ওই যে বেদাতিরা রেজবিরা আমি এটার জবাব দিছি বেশি না মাত্র দুইটা শেয়ার হজরত শেয়ার দুইটা পড়ে আল্লাহ একবার तुमने गजब कर लिया है मसनबी को भी फेल कर दिया तुमने लेकिन मेरे तो पसंद नहीं है শেরটা আগে শুন অনুবাদ সহ তুই বুঝবি এটা হজরতের সাগরিদের শের লিখে আনছে যে মোরা কাফের আগার গুফতি গমে নিস মোরা কাফের আগার গুফতি গমে নিস চেরাগে কিজবেরা নাবুয়াদ ফরোগে মুসলমানত বখানম দর জবাবস মুসলমানত বখানম দর জবাবস দুরুগে রা জজাবাসদ দুরুগে দুইটা শের ফার্সি ভাষায় হে বেদাতি যে আজকে শেখুল হিন্দের মতো মহান ব্যক্তিকে কাফের ফতোয়া দিছ আমাকে দিছ শোনো মোরা কাফের আগার গুফতি গমে নিস তোমরা আমাদেরকে কাফের বলো ফতোয়া দাও নো টেনশন কোনো দুঃখ নাই পেরেশানি নেই এতে আমাদের কিছু আসে যায় না বুঝ কেন পরে স্যার কারণ বলে মুসলমানত বখানমদর জবাবস দুরুগে রাজাবাসদ দুরুগে মোরা কাফের আগর গুফতি গমে নিস চেরাগে কিস না নবুয়াদ ফরোগে পেরেশানি টেনশন এজন্য নাই মিথ্যার চেরাগ জ্বালাইলে বেশিক্ষণ থাকে না নিবে যায় তোমরা যে কাফের ফতো দিচ্ছে এটা মিথ্যা মিথ্যার হাওয়া মিথ্যার চেরার ওই আঙুল ফুলিয়া কলা গাছ হয়ে যায় বুঝো নাই মিথ্যার চেরাক বেশিক্ষণ থাকে না মিথ্যার লাইট বেশিক্ষণ থাকবে না এটা মিথ্যা লাইট চোখের দুকা শোনো মুসলমান বখানমদার জওয়াবস দুরুগে রাজাদাবাসদ দুরুগে তোমরা আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছ আমাদের কোনো টেনশন নাই এ কাবের ফতোয়ার জবাবটা তোমরা শোনো আমরা তোমরা বলো আমরা কাফের আর আমরা বলি কাফের ফতোয়ার উত্তরে তোমরা মুসলমান কি গালি দিলা তারা গালি দিল কাফের কইয়া এটা জবাবে আমরা তোমরা গালি দিলাম বলতে মুসলমান তোরা মুসলমান তোমরা বুঝতে পারো নাই কি এটা কি গালি হইল তোমরা মুসলমান বললে মুসলমান بخانم در جواب রাজাবাস মিথ্যার জবাব মিথ্যা দিয়া হয় বুঝো না বুঝে নেই কিছু তোমরা আমাদেরকে কাভের বলছো এটা মিথ্যা আমি তোমাকে মুসলমান বললাম এটা মিথ্যা তো মুসলমান বলা মিথ্যা হইলে তার উল্টাটা কি এটা আর বলে না शेख हिंद रहमतुल्लाह बोले तुमने तो गजब कर लिया मसनबी को भी फेल कर दिया बहुत जबरदस्त आदिबाना शेर है लेकिन मैं तो पसंद नहीं करता কেন হজরত এই জন্য পছন্দ করি না হেরা তো বুঝে না শরীয়ত মানে না উসুলের তাকফির বুঝে না কাফের কেমনে বলে কারে বলে জানে না জানিও মানে না তাই না জানিয়ে আমাকে কাফের বলছে তুমিও তো তাদের ফতোয়ার জবাবে কথাকে স্পেস করি গুড়াই গাড়াই এমন এমন করি এইভাবে নিয়া তুমিও তো ইনডাইরেক্ট কাফেরে বইয়া দিলা কারণ মুসলমান বলা যে মিথ্যা হয় কি হইব তাহলে তুমি গুড়াই গাড়াই কইয়া দাও নাই তাহলে হে কাফের ফতোয়া দিয়া যা অপরাধ করছে তুমি মুসলমান কইয়া দাও অপরাধ এইটাই করছো আমরা এটার মধ্যেও নাই আমাদেরকে চব্বিশ ঘন্টা কাফের কাফের কাফের কাফের ফতোয়া দেয় আসফ আলী কাবের গঙ্গুহি কাবের মাদানী কাবের এর জবাবে আসি আমরা কোনো একদিনে তো থেকে কাফের বলি নেই বলা যাবেও না হারাম বরং বুড়াই গড়াই বললেও আমাদের বুজুগুরা তৈয়ার নাই সেগুলো হিনসাব তখন কাগজের দিকে দাও আমি শেয়ারটা বানাই দিই সুন্দর হয়েছে শেয়ারটা বলো তো শেখ শেখ হিন্দ রহমতুল্লাহ নিজে বানাইলেন একটা শের বানা দিল কেমনে করলো মরা কাফের আগার গুফতি গমে নিস চেরাগে কিজবেরান আবুয়াদ ফরোগে মুসলমানত বখানমদর জবাবস দেহম সক্রে বজা এ তলখে দোগে اگر তু مومنی বাসদ و الا دروغ را جزا باشد বুঝো না কথা হুম বুঝে না তোমরা আমাদের কাফের বলো কোনো দুঃখ নাই মিথ্যার চারা বেশিক্ষণ জ্বলে না আমরা তার উত্তরে মুসলমান বললাম তোমাকে কেন কে তোমরা আমাদেরকে তিতা তিত দিয়েছ আমরা তিতের পরিবর্তে মিষ্টি দিলাম দেহেম সাকারে বজা এ থাল খেয়ে দোগে তোমরা তিত লেখা খাওয়াইছো আমরা মিষ্টি খাওয়াইলে এটা আমরা বদ্র এই জন্য আমরা বালো এই জন্য করলো এনাইন ইয়া তারা সাউ বিমাফি হে এরপরে আগার তুমি ওয়া ইল্লা যদি তুমি আল্লাহর এলেমে তুমি মোমেনে কামেল আস মোমেন তাহলে ফাবেহা ওয়ানে মাত কোনো কথা তোমার সানে আমার নাই ওয়াইল্লা আল্লাহর নিকটি মোমেন না হও দরোগ এরা যা যা বা সদ্দরোগে তাহলে আমার মুসলমান বলা এটা মিথ্যার পরিবর্তে মিথ্যা কথা বুঝে নেই কথা বুঝে নেই কথা বুঝে নেই কি বলছে আমি আপনাকে কাভার ফতোয়া দিই নেই আল্লাহর নিকট আপনি মোমেন হইলে আমার কোনো আপত্তি নেই যে আল্লাহর নিকট আল্লাহ জানেন আপনি মোমেন না তখন আমার কথা হইল দুরোগেরা যাশা বাসত দুরোগে তুমি কাফের বলিয়া মৃত্যুক আমি তোমাকে মুসলমান বলিয়া মৃত্যুক কারণ আল্লাহ নদী তো মুসলমানই না অসুবিধে কেমন বুঝো না বুঝলো নাই আমাদের আকাবেরিনের এই সমস্ত নশা এগুলো মলফুজাত বহ জরুরি তালা এলেমের জন্যে তাই আজকে কিতাবুল ইমানের ভিতরে আমি ইমানের তারিফ ইসলামের তারিফ ইমান ইসলামের পার্থক্য কুফরের আকসাম হাকিকতে ইমান নিয়ে একতলাপ বসিদ মুরাক্কবের একতলাপ জিয়াজত নুকসানের একতলাপ সাতটা দল উপদল হক দল বাতিল দল সব আলোচনা করেছি অবশেষে কুফরের আকসাম পাঁচটা আলোচনা করেছি সর্বশেষ আমি কাভের বলার জন্যে সাব্যস্ত করার জন্যে যে পাঁচটি মূলনীতি শরীয়তের আছে এগুলোর উপরে একটু আলোকপাত করছি আল্লাহ পাক আমাদেরকে ইমানে কামেল নসিব করুক তাম বিশ্বের মুসলমানকে ইমানে কামেল নসিব করুক তামাম গুমরাহিদ থেকে আল্লাহ পাক হেফাজত করুক আমাদের আকিদাকে সহি করে দেখ যাদের আকিদা বল তাদেরকে আল্লাহ সহি করার তভিক দান করুক এবং মানুষকে অযথা কাফের বলার এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুক এইটা ষড়যন্ত্র ইহুদিরা লাগাইছিল খ্রিস্টানরা গোলাহমদ কাদিয়ানিকে আমাদেরকে মুসলমান কাফের বানানোর জন্যে আর আহমদ রেজা খানকে আমাদেরকে কাফের সাব্যস্ত করার জন্যে এই চক্রান্ত ছিল খ্রিস্টানদের আমাদের মুরব্বীরা এর মোকাবেলা করছেন অত্যন্ত আখলাকের সাথে নীতির সাথে শরীয়ত অনুযায়ী মনের জজবায় গালির বিরুদ্ধে গালি দেন নাই কাফের বিরুদ্ধে কাফের ফতোয়া দেন নাই এটা দেওয়া জায়েজ নাই আকাবেরদের এটা আদর্শ না আমাদের আদর্শ হল কোরআন সন্না আল্লাহকে হাজার নাজের জনিয়া বাস্তব যেটা সত্যিকারে আল্লাহ নদীক স্পষ্ট কাফের আমি তাই কোনো মুসলমান বলবো আল্লাহ নদীক কাফের নয় তাকে যদি আমি কাফের বলি তাহলে এর থেকে অভিশাপ আর কিছু নাই আজ সমাজের ভিতরে বাড়াবাড়ি চলতেছে কেউ এফরাত করতেছে কেউ তফরিদ করতেছে কেউ বলে মুসলমান হওয়ার পরে আর কোনোদিন কোনো কারণে কাফের হয় না মানুষ আবার কেউ বলে সামান্য কিছু করলে তাকলিদ করলে মজাব মারলে তুমি মোশেক হয়ে যাবা তাকলিদ করা শিরিক তাই তুমি মোশেক কবর পূজা শিরিক অমুক মোশেক তাই ফতোয়া দেওয়ার কাবের ফতোয়া দেওয়ার এই যে তাদের এই আদর্শ এটা কোরআন সন্না বিরোধী আমরা এর সঙ্গে একমত নয় আমরা সকলের জন্য হেদায়তের দোয়া করি তাদের জন্য হেদায়ত দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত অপকর্ম গুমরাই থেকে তারা ফিরিয়ে আসুক ওয়ামা আলাইনা ইল্লাল বালাক দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী